ও মৌলবাদ মৌলবাদ আলেমরা সব মৌলবাদ উগ্রবাদী নয় তো আমরা নয় তো কেহ জঙ্গিবাদ মৌলবাদ মৌলবাদ আলেমরা সব মৌলবাদ উগ্রবাদী নয় তো আমরা নয় তো কেহ জঙ্গিবাদ মৌলবাদ মৌলবাদ আলেমরা সব মৌলবাদ উগ্রবাদী নয় তো আমরা নয় তো কেহ জঙ্গিবাদ হায় হায় হায় হায় হায় হায় হায় হায় আলেমদেরকে জঙ্গিবাদী বলছে যারা ভাই আসল জঙ্গি ওরা সবে জেনে নিও তাই আলেমদেরকে জঙ্গিবাদী বলছে যারা ভাই আসল জঙ্গি ওরা সবে জেনে নিও তাই আলেমদেরকে জঙ্গিবাদী বলছে যারা ভাই আসল জঙ্গি ওরা সবে জেনে নিও তাই এদেশ থেকে করব বিদায় যত জঙ্গিবাদ মৌলবাদ মৌলবাদ আলিমরা সব মৌলবাদ উগ্রবাদী নয়তো আমরা নয় তো কেহ জঙ্গিবাদ মৌলবাদ মৌলবাদ আলিমরা সব মৌলবাদ উগ্রবাদী নয়তো আমরা নয় তো কেহ জঙ্গিবাদ হায় হায় হায় হায় হায় হায় হায় হায় সুন্দরভাবে দেশ চালাতে আলিমদের দরকার কোরআন হাদিস মতে তারা করিবেন বিচার সুন্দরভাবে দেশ চালাতে আলিমদের দরকার কোরআন হাদিস মতে তারা করিবেন বিচার সুন্দরভাবে দেশ চালাতে আলেমদের দরকার কোরআন হাদিস মতে তারা করিবেন বিচার থাকবে না আর এই দেশেতে দুর্নীতি ও অপবাদ মৌলবাদ মৌলবাদ আলেমরা সব মৌলবাদ উগ্রবাদী নয়তো আমরা নয় তো কেহ জঙ্গিবাদ মৌলবাদ মৌলবাদ আলেমরা সব মৌলবাদ উগ্রবাদী নয়তো আমরা নয় তো কেহ জঙ্গিবাদ হায় হায় হায় হায় হায় হায় হায় হায় আলেমরা নবীর ও আরিস জেনে নাও সবাই আলিমদের উসিলায় দেশটা টিকে আছে তাই আলেমরা নবীর ও ওয়ারিশ জেনে নাও সবাই আলিমদের ওসিলায় দেশটা টিকে আছে তাই আলেমরা নবীর ও ওয়ারিশ জেনে নাও সবাই আলিমদের ওসিলায় দেশটা টিকে আছে তাই